আবু মুসা রাজিয়াল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নবী সাল্লাহ সাল্লামের নিকট এসে বলল হে আল্লাহ রসুল আল্লাহর পথে যুদ্ধ কোনটি কেননা আমাদের কেউ লড়াই করে রাগের বশবর্তী হয়ে আবার কেউ লড়াই করে প্রতিশোধ নেয়ার জন্য তিনি তার দিকে মাথা তুলে তাকালেন বর্ণনাকারী বলেন তার মাথা তোলার কারণ ছিল যে সে দাঁড়ানো ছিল অতপর তিনি বললেন আল্লাহর বাণী বিজয়ী করার জন্য যে যুদ্ধ করে তার লড়াই আল্লাহর পথে হয়